บุ๊กทูสามสิบเก้า উনচল্লিশ উনচল্লিশ รถเสีย গাড়ি খারাপ হয়ে গেছে গাড়ি খারাপ হয়ে গেছে ปั๊มถัดไปอยู่ที่ไหนคะ সব থেকে কাছের পেট্রোল পাম্প কোথায় সব থেকে কাছের পেট্রোল পাম্প কোথায় ยางรถของดิฉันแบนค่ะ আমার টায়ার ফেটে গেছে আমার টায়ার ফেটে গেছে เปลี่ยนยางรถให้ได้ไหมคะ আপনি কি টায়ার পাল্টাতে পারবেন আপনি কি টায়ার পাল্টাতে পারবেন ดิฉันอยากได้น้ำมันดีเซลสองสามลิตรค่ะ আমার দু এক লিটার ডিজেল চাই ดิฉันไม่มีน้ำมันเบนซินแล้วค่ะ আমার কাছে পেট্রোল নেই আমার কাছে পেট্রোল নেই คุณมีแกลลอนน้ำมันไหมคะ আপনার কাছে কি পেট্রোলের ডিবে আছে আপনার কাছে কি পেট্রোলের ডিবে আছে ดิฉันจะโทรศัพท์ได้ที่ไหนคะ আমি কোথা থেকে ফোন করতে পারি আমি কোথা থেকে ফোন করতে পারি ดิฉันต้องการรถลากค่ะ আমার দড়ি দিয়ে গাড়ি টেনে নিয়ে যাবার পরিষেবা চাই আমার দড়ি দিয়ে গাড়ি টেনে নিয়ে যাবার পরিষেবা চাই ดิฉันกำลังหาอู่ซ่อมรถค่ะ আমি একটা গ্যারেজ খুঁজছি আমি একটা গ্যারেজ খুঁজছি เกิดอุบัติเหตุ একটা দুর্ঘটনা ঘটেছে একটা দুর্ঘটনা ঘটেছে ตู้โทรศัพท์ใกล้ที่สุดอยู่ที่ไหนคะ সব থেকে কাছে কোথায় টেলিফোন আছে সব থেকে কাছে কোথায় টেলিফোন আছে คุณมีโทรศัพท์มือถือไหมคะ আপনার কাছে মোবাইল ফোন আছে আপনার কাছে মোবাইল ফোন আছে เราต้องการความช่วยเหลือค่ะ আমাদের সাহায্য চাই আমাদের সাহায্য চাই ตามหมอให้ทีค่ะ ডাক্তারকে ডাকুন ডাক্তারকে ডাকুন เรียกตำรวจให้ทีค่ะ পুলিশ ডাকুন পুলিশ ডাকুন ขอดูเอกสารของคุณหน่อยค่ะ অনুগ্রহ করে আপনার কাগজপত্র দেখান অনুগ্রহ করে আপনার কাগজপত্র দেখান ขอดูใบขับขี่ของคุณหน่อยค่ะ অনুগ্রহ করে আপনার লাইসেন্স দেখান অনুগ্রহ করে আপনার লাইসেন্স দেখান ขอดูทะเบียนรถของคุณหน่อยค่ะ অনুগ্রহ করে আপনার গাড়ির কাগজপত্র দেখান অনুগ্রহ করে আপনার গাড়ির কাগজপত্র দেখান